তেল তেল তেল তেল একটুখানি তেল তেল দিয়ে ভাই খেলছে মানুষ কত রকম খেল তেল তেল তেল তেল একটুখানি তেল তেল দিয়ে ভাই খেলছে মানুষ কত রকম খেল তেল তেল তেল তেল একটুখানি শুনছেন কবি নাজমুল ইসলাম মকবুলের কথা আরিফ রব্বানির সুর ও কণ্ঠে তেল বড় নেতা হতে হলে তেল মারা চাই আগে সরিষারও খাটি তেল ভাই কত জায়গায় লাগে বড় নেতা হতে হলে তেল মারা চাই আগে সরিষারও খাটি তেল ভাই কত জায়গায় লাগে তেলা মাথায় উজাড় করে সবাই ঢালে তেল তেলা মাথায় উজাড় করে সবাই ঢালে তেল তেল তেল তেল তেল একটুখানি তেল তেল দিয়ে ভাই খেলছে মানুষ কত রকম খেল তেল তেল তেল তেল একটুখানি তেল তেল দিয়ে ভাই খেলছে মানুষ কত রকম খেল তেল চারা ভাই চাকরি তোমার হবে না তোর দোষী হলেও তেলের গুনে পেতে পারো পর তেল চারা ভাই চাকরি তোমার হবে না তোর দোষী হলেও তেলের গুনে পেতে পারো পর তেল না দিলে তোমায় কখন মারবে রে ভাইসেল তেল না দিলে তোমায় কখন মারবে রে ভাইসেল তেল তেল তেল তেল একটুখানি তেল তেল দিয়ে ভাই খেলছে মানুষ কত রকম খেল তেল তেল তেল তেল একটুখানি তেল তেল দিয়ে ভাই খেলছে মানুষ কত রকম খেল তেল না দিলে বসের মনে জলে আগুন জ্বলে হাজার ভালো হলেও তোমার চাকরি যাবে চলে তেল না দিলে বসের মনে জলে আগুন জ্বলে হাজার ভালো হলেও তোমার চাকরি যাবে চলে টপ টু বটম তেলের গুনে দেখায় কত খেল টপ টু বটম তেলের গুনে দেখায় কত খেল তেল তেল তেল তেল একটুখানি তেল তেল দিয়ে ভাই খেলছে মানুষ কত রকম খেল তেল তেল তেল তেল একটুখানি তেল তেল দিয়ে ভাই খেলছে মানুষ কত রকম খেল তেল তেল তেল তেল একটুখানি তেল তেল দিয়ে ভাই খেলছে মানুষ কত রকম খেল তেল তেল তেল তেল একটুখানি তেল তেল দিয়ে ভাই খেলছে মানুষ কত রকম খেল